নামাজ রোজা হজ জাকাত এই যে সিরিয়ালটা মারাত্মক ভুল নামাজ জাকাত সাউম হাজ অর্থাৎ সালাত জাকাত সাওম হজ সবার শেষে কাজে জাকাতকে যে ধারাবাহিক শেষে নিয়ে যাই নামাজ রোজা হজ জাকাত এটা ঠিক না আমরা বলব নামাজ জাকাত সাওম হজ যদি ইমাম বুখারি তার সাহিল বুখারিতে হাদিস উপস্থাপনের ক্ষেত্রে সিয়ামের আগে হজ উল্লেখ করেছেন আর অর্থ অর্থই না যে সিয়াম পরে যাওয়ার যোগ্য কিন্তু ইমাম বুখারীর সূক্ষ্ম কিছু দৃষ্টিভঙ্গি আছে সেটা নিয়ে আজকে আমার কথা নয় সালাত প্রথম এবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত নাম রেজিস্ট্রেশনের পরেই আপনি সিলেবাসে ঢুকে পড়লেন নাম রেজিস্ট্রেশন হলো ইসলামের খাতায় নাম লেখালেন ইমানের খাতায় নাম লিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নেই তার সাথে সাক্ষী দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এখানে নামটা আপনি রেজিস্ট্রেশন করলেন আল্লাহর কাছে ইমানের খাতায় ইসলামের খাতায় এখন আপনার সিলেবাস শুরু হয়ে গেল কি কি কাজ করবেন প্রথম সালাদ দেয়া শুরু হবে আপনার যেহেতু আজকে আমার সালাদ নিয়ে আলোচনা নয় সুতরাং সালাদ বলছি না দ্বিতীয় বিষয় হলো জাকাত আকিমুস ও ওয়া আতুজ যাকাত আকিমুস সালাহ ওয়া আতুজ সালাত কায়েম করো যাকাত দাও হাদিসের তারতিব এইভাবে বুনিয়াল ইসলাম আলা খামস شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة صلاة قائم তারপরে জাকাত প্রদান সালাতের বিষয় আজকে নয় আজকে ব্যক্তিগতভাবে সালাত আদায় করেন পাঁচ অক্ত সালাত এসে আদায় করেন ওয়াক্তিয়া সালাত আদায় করেন বিভিন্ন ওক্তিয়া মসজিদের মুসল্লিগণ জুমার দিন এসে উপস্থিত হন এখান থেকে সালাতের নিয়ম তরতিব একটা হেকমত সিস্টেম আপনি মসজিদে আসলেন না মানে আপনার গাফেলদের তার নাম লেখা হয়ে যাবে আপনার এখন তো করোনাকালীন সময় বিপদকালীন সময় এখন না আসা যায় আপনি ওক্তিয়া সালাতে আসেন না একবার মুনাফিকিনদের কাতারে নাম আমি বলে মুনাফিক হয়ে গেছেন এটা নয় কাতারে নাম উঠে যায় গাফেলিনদের কাতারে নাম উঠে যায় মসজিদের সালাত জামায়াতে সালাত আদায় করতে হবে এটা বিধান অক্তিয়া সালাত যদি মসজিদ আসতে পারলে বাড়িতে মুসাল্লা থাকতে হবে যদি বহু দূরে হয় বাচ্চা কাচ্চা নিয়ে আপনি সালাদ জামাতে আদায় করবেন যদি বহু দূরে হয় আশপাশে আজান শোনা মসজিদ আসা সম্ভব সম্ভব তো বটেই প্রত্যেক জায়গায় মসজিদ আছে আপনি এসে জামাতে সালাত অক্তে আদায় করবেন মসজিদ ভরে যাবে সামাজিক বিধান ইসলামের এটা জুমার দিনে অক্তিয়া মসজিদগুলো থেকে সব মুসল্লিগণ চলে আসবে জুমা মসজিদে ঘরে ঘরে যাবে মসজিদ এটা সিস্টেম নয় এটা পদ্ধতি নয় বড় মসজিদ থাকবে অক্তিয়া মসজিদের মুসল্লিগণ সব এসে জুমা মসজিদে সামিল হবে সেখানে আমার মতো আধা মূর্খ মানুষেরা খুতবা দিবে না সেখানে দেশের বড় বড় আলেমরাও খুতবা দিবেন সেখানে সুর ঢু রং তামাশা নাও হতে পারে অতিরিক্ত কথা নাও হতে পারে যা বলবেন কোরআন এবং হাদিস বলেন যে মাসআলা দিবেন সেটা যেন কোরআন এবং হাদিস ভিত্তিক হয় তিনি যেন বড় আলেম হন বক্তব্যের দোষ তার নাও থাকতে পারে আমাদেরও রুচি চেঞ্জ হয়ে গেছে আমরা এখানে জোশ দেখি আমরা শুধু এটা দেখি সেটা দেখি মুফতি দেখি এই দেখি মুফতি মানে কি খামাখা অন্যরকম একটা সিস্টেম চালু হয়ে গেছে তা তো নয় রুচির চেঞ্জ করতে হবে শেখ বিন বাজারের আওয়াজ বোঝা যেত না আমরা যখন সৌদি আরবে কিন্তু শেখ বিন বাজ উপস্থিত হয়েছেন কোন মসজিদে শুধু সাধারণ পাবলিক আনমুল আমারা দেশের সর্বোচ্চ সবাই রাজা বাদশাহ আমি রোমার উপস্থিত দেশের শ্রেষ্ঠতম আলেম এসেছেন কিন্তু কথা বোঝা যেত না আমাদের যুগে অন্ধ মানুষ সম্মান জুমার মসজিদ যিনি খতিব হবেন আজকে সেটা নিয়ে আলোচনা করছি না বড় আলেম শ্রেষ্ঠতম আলেম জ্যেষ্ঠ আলেম তারা খুতবা দেবেন তার সম্মান তার মর্যাদা দেখেই তো বোঝা যায় কে আলেম আর সে শুধু বক্তা দুইটা একত্র হলো ভালো কথা ইসলাম সামাজিক দিন তারপরে জাকাত জাকাতের তত্ত্ব নিয়ে বেশি আলোচনা করা যাবে না আজকে জাকাত মূলত বিধানটা মাক্কাতে এসেছে সূরা মুমিনুন মাক্কি আয়াত মাক্কি সূরা ওয়াল্লাযীনা হুম লিজ-যাকাতি ফাইলুন যারা জাকাত কার্যকর করে এবং তুলা যাকাত এখানে না ফাইলুন জাকাতের কাজটা করে ওয়াল্লাযীনা হুম লিজ-যাকাতি ফাইলুন জাকাতের কাজ করে কিন্তু তখন বিস্তারিত বিধান নাযিল হয়নি স্বর্ণের কত রৌপ্যের কত গরুর কত ছাগলের ভেড়ার কত ইত্যাদি বিস্তারিত বিধান মক্কায় নাজিল হয়নি তো দিতে হবে সালাতের ও কোন কোন বিবরণে বোঝা যায় মক্কাতে এসেছে কেন মেহরাজের সময় সালাত ফরজ সে তো মক্কায় মেহরাজ হয়েছে কিন্তু বিস্তারিত হবে কিভাবে সালাত আদায় করতে হবে সকল বিধিবিধান সমাধি নেয় দ্বিতীয় হিজড়িতে বিস্তারিত বিধিবিধান সহ জাকাত ফরজ জাকাত কিসের জন্য তাত্ত্বিক আলোচনা আজকে করার অবকাশ নেই সোজা কথা ইসলামের অর্থনীতির মূল ভিত্তি জাকাত كي لا يكون دولة بين الأغنياء منكم وما أفاء الله على رسوله سورة الحشر الآيات আল্লাহ তার রসুলকে যা দিয়েছেন বিনা যুদ্ধে বা বিভিন্ন ভাব এসেছে বিস্তারিত আলোচনার অবকাশ নেই ফালিল্লাহে ওয়াল রাসুল আল্লাহর জন্য রাসুলের জন্য আর আত্মীয় নিকট আত্মীয়ের জন্য মিসকিনের জন্য মুসাফিরের জন্য আছে কেন দিতে হবে ধনীদের কাছে যেন সম্পদের পাহাড় জমানা হয়ে যায় ইসলাম বোঝার চেষ্টা করুন আজকে ওইদিকে এসে যাব না কি দরকার আমার মাল আমার পকেটে থাকবে আমার মাল আমার অ্যাকাউন্টে থাকবে আমার মালের হেফাজত আমার দায়িত্বে আমি আমার আরেকজনকে দিতে যাব কেন আল্লাহ বলেন দিতে হবে এটা তোমার নয় ولا يحسبن الذين يبخلون ما آتاهم الله من فضله আল্লাহর মাল আল্লাহর দেওয়া ধন আল্লাহর দেওয়া সম্পদ মা আফা আল্লাহ আলা রসুলহি অধিকাংশ জায়গায় এসেছে কোরআন এবং হাদিসের আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া ধন এটা তোমার নিজের না আল্লাহ দিয়েছেন তোমাকে সেইখান থেকে তুমি দিলে আল্লাহ তোমাকে নাও দিতে পারতেন তোমার নিজের মাল বান্দা বলে মালি মালি মালি সহি হাদিস আমার মাল আমার মাল আমার মাল আল্লাহ বলেন বান্দা আল্লাহ বলেছেন হাল্লা কেমন মাল আসলে তোমার কোন মাল আছে বাকি হাদিস আমি বললাম না বান্দা আমার মাল আমার মাল তোমার মাল মানে তুমি কার মাল ও বান্দা তুমি যে বলো আমার মাল আমার মাল আমার ধন আমার টাকা আমার পয়সা আমার গাড়ি আমার বাড়ি আমার আমার আমার তুমি কার তোমাকে আল্লাহ বানিয়েছেন পাঠিয়েছেন মাল তো আল্লাহর সেটা তোমাকে কিছুদিনের জন্য হস্তগত করার সুযোগ দিয়েছেন দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ সম্পদ তোমাকে শুধু বুঝতেছে টোকা দিতেছে আমি বহু জায়গায় বক্তব্য বলি মসজিদ যখন কোন মসজিদের সভা হলে আচ্ছা যে আল্লাহ আসমান বানিয়েছেন যে আল্লাহ জমিন বানিয়েছেন যে আল্লাহ জান্নাত বানিয়েছেন যে আল্লাহ জাহান্নাম বানিয়েছেন যে আল্লাহ গ্রহ নক্ষত্র তারকা বানিয়েছেন যে আল্লাহ মাটির নিচে অগণিত স্বর্ণের খনি দিয়েছেন রক্তের খনি দিয়েছেন যে আল্লাহর কাছে সব অগণিত সম্পদ আল্লাহ নিজে মসজিদ বানিয়ে দিতে পারেন না উন বললে হয়ে যাবে না এই যে আলামিন মসজিদ না আমরা চাইতেছি চাইতেছি আপনারা দিয়েছেন বহুত আলহামদুলিল্লাহ আরো লাগবে কোটি কোটি টাকা নির্মাণকালে কালে কেন আল্লাহ কোন বইলা বানায় দিতে পারে না এটা কেন ছেড়ে দিলেন যে বান্দা তুমি করো কাবার ঘর আল্লাহ নিজে বানিয়ে দিতে পারলেন না ফেরেশতা দেয়া বানালেন নূহ আলাইহিসসালাম বানালেন ওগুলো একটু দুর্বল কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম যে বানিয়েছেন তার পুত্র সমেত এটা তো কোরআন দ্বারা প্রমাণিত আল্লাহ তার নিজের সর্বশ্রেষ্ঠ কাবার ঘরটি নিজে কুন বলে বানায় দিতে পারতেন না ওনাদেরকে কেন বলে বানাও আল্লাহ আপনাকে যে কাজগুলো করে জান্নাত দিতে চান সোজা কথা আখেরাতে আমলের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে চান তুমি জান্নাতের যোগ্য হও ফার্স্ট ক্লাস জান্নাতে চলে যাও জান্নাতুল ফেরদাউসে চলে যাও কোন জান্নাতে যাওয়া যাও তুমি নিজে এখতিয়ার করে নাও যাকাত কি দরকার হুকুম দেওয়ার আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আতুজ আবার কারণটা বলে দিয়েছেন যদি বের করে না দাও হক যদি বের করে না দাও তাহলে ধনীরা ধনী হতে থাকবে ধনের পাহাড় গড়ে উঠবে তারা আরো হিংসুক হয়ে পড়বে তারা আরো হিংস হয়ে পড়বে তারা মারাত্মক অমানবিক হয়ে পড়বে হাদিস এসেছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন ইয়ামানে হাকিম করে গভর্নর করে জাকাত কালেকশন করতে হবে সেখানে বলে দিলেন কিভাবে প্রথম হাদিস আমি বললাম না যদি তারা কালেমা পড়ে আল্লাহকে আল্লাহ মেনে নেয় রসুলকে মেনে নেয় বলে দাও পাঁচ ওয়াক্ত সালাত ফরজ তারপরে মেনে নিলেই বলো ইন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইকুম আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন তোমাদের মালের যাকাতকে তু খাদমিন আগনেহিম আলা ফুকারাহিম তাদের ধনীদের কাছে নেওয়া হবে গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া হবে ধনী এবং দরিদ্রের ভার সাম্য রক্ষা একদিকে সমাজতন্ত্র বলতেছে ধনী আর দরিদ্রের মধ্যে ক্লাস ওয়ার ওই বুর্জুয়া এবং সর্বহারা ক্লাস ওয়াল লাগিয়ে দিয়েছেন ধনী সব মানো গরিব সব বাঁচায় খুনা খুনাখুনি করলেন সেই খুনের যারা নেতা স্বঘোষিত নেতা গণবাহিনীর নামে গণহত্যাকারী যারা তারা আজকে নির্দোষ পার্লামেন্টের দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা কথা বলছে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের দাবি অনুযায়ী চল্লিশ হাজার সেই পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে হুজুর করে ধরো কেন ওরা বহু সমস্যা করছে সমস্যা করলে সমস্যা সেটা আমার সমস্যা করলে তাদেরকে ধরতে হবে না শাস্তি সেটা আমরা বলি না কে বলতেছেন কে মাননীয় পুলিশ অফিসার বলতেছেন তার সাক্ষাৎকারে যে ওই লোকের বিরুদ্ধে বলেছে ওই লোককে আপনি চিনেন না সেই আমরা কুষ্টিয়া থেকে শুরু করে পাবনা থেকে শুরু করে নাটোর থেকে শুরু করে নওগাঁ পর্যন্ত গণবাহিনীতে কত হাজার হাজার মানুষকে হত্যা করেছে আপনাদের ফাইলে নাই রেকর্ডে নাই তার তো উচ্চারণ করলেন আপনি পুলিশ কর্মকর্তা হয়ে আমি অবাক হলাম বিস্মিত হলাম সর্বহারা কায়েম করো বলে রাজনীতি নাকি ধর্ম নয় কু কুরাজনীতির ধর্ম নাই ব্যাক পলিটিক্সের ধর্ম নাই কিন্তু সততা কোন রাজনীতির ধর্ম অবশ্যই থাকতে হবে নীতি থাকতে হবে আদর্শ থাকতে হবে চরিত্র থাকতে হবে এত বুঝতে শত্রুতা সৃষ্টি করেনি ইসলাম ধনের মধ্যে দরিদ্রের মধ্যে ভারসাম্য রক্ষা করেছে যারা ধন উপার্জন করে তাদের ব্রেন আছে তাদের চিন্তা শক্তি আছে তাদের উৎপাদনের ক্ষমতা আছে তারা ফ্যাক্টরি করতে পারে মিল করতে পারে তাদেরকে মেরে ফেলবেন তাহলে এগুলা চালাবে কে দুই শ্রেণী লাগবে ব্রেন শেষ করে দেবেন ধনীদের খতম করে দেবেন একজনকে পথের ভিকারেকে দাঁড় করলে মিল ফ্যাক্টরি চালাতে পারবে উৎপাদন বন্ধ হয়ে যাবে রাশিয়া বন্ধ হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল এসব ভুল তত্ত্বে সমর্থন করে পরে আবার সেগুলাকে রিভাইভ করে আবার তারা ঠিক পদ্ধতি যেতে পারেনি তারা এখন আবার পুঁজিবাদে ফিরে এসেছে চিহ্ন পুঁজিবাদে ফিরে এসেছে ইসলামের ভার সম্পূর্ণ নীতিতে ফিরে আসতে পারেনি আজকে আমি তাত্ত্বিক আলোচনায় যাব না শুধু বলছি সব শ্রেণী লাগবে ধনিক শ্রেণী লাগবে বৈজ্ঞানিক শ্রেণী লাগবে টেকনিশিয়ান লাগবে উৎপাদক লাগবে উদ্যোক্তা লাগবে ধনীও লাগবে দরিদ্রও লাগবে কর্মীও লাগবে শ্রমিক লাগবে শ্রমিকও লাগবে সব লাগবে কিন্তু ভার সাম্য বজায় রাখতে হবে জাকাতের মাধ্যমে দানের মাধ্যমে মানবতার মাধ্যমে সম্মানিত উপস্থিতি সেই সমাজ আল্লাহ নবী যখন মদিনায় ফিরে গেলেন সারা দশ হাজার বর্গ মাইল ভূখণ্ডের তার তখন হয়ে সারে নাই যখন তার ক্ষমতা আসলো যখন তিনি রাষ্ট্রনায়ক যখন তিনি সেনা প্রধান সেনাপতি যখন তিনি প্রধান সমাজপতি যখন তিনি প্রধান বিচারক তখন তিনি অর্থ ব্যবস্থা কায়েম করলেন জাকাত ফরজ এখন তোমরা জাকাত দাও বাইতুল মাল বাইতুল মালে জমা হবে রাষ্ট্রের কোষাঘারে বন্টন হবে ঠিক মতো ভারসাম্যপূর্ণ হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিমগণ যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা নেই জাকাতের বন্টন ব্যবস্থা নেই ধনী গরিবের হিসাব নেই সরকার চাইয়া নেয় জাকাত বোর্ড গঠন করে কেউ কেউ নেওয়ার সময় আছে কিন্তু দেওয়ার সময় নেই খালি নিবেন দিবেন না নিতে হবে তো দেওয়ার জন্য কাজে যেহেতু সমাজ ব্যবস্থা নেই ব্যক্তিগতভাবে দিলে সেটা চলবে হবে দিয়ে দিতে হবে যেহেতু আমাদের ব্যবস্থাপনা নেই আছে সুদের ব্যবস্থাপনা হারামের ব্যবস্থাপনা জাহান্নামের পথ প্রদর্শনের ব্যবস্থাপনা আছে জাকাতের ব্যবস্থাপনা নেই দানের ব্যবস্থাপনা নেই নেওয়ারও নেই দেওয়ারও নেই সে বিধি ব্যবস্থাই নেই আল্লাহ নবী প্রথম মদিনায় গিয়ে ফরজ করলেন আমল নির্ধারণ করলেন যারা কালেক্টর জাকাত কালেক্টর তাদেরকে নির্ধারণ করলেন যেখানে গরু আছে যাও জাকাত নিয়ে আসো ছাগল ছাগল ভেড়া আছে জাকাত নিয়ে আসো তোমাদের মধ্যে স্বর্ণ কাদের আছে এত পরিমাণ তারা আমাদের হিসাবে সাড়ে সাত ভরি পরিমাণ জাকাত নিয়ে আসো যাতে রৌপ্য আছে এত পরিমাণ জাকাত নিয়ে আসো এই এই তাদের ব্যবসা বাণিজ্য আছে জাকাতের অনুরোধ সেখানে তোমরা জাকাত দাও তার সবজিতে জাকাত নেই তরিতরকারিতে জাকাত নেই তোমাদের যে নিজস্ব এই চাকর আছে তাতে জাকাত নেই তোমার যে নিজস্ব ঘোড়া গাধা আছে সেটার মধ্যে জাকাত নেই আল্লাহ নবী স্পষ্ট বিধান করে দিলেন ইসলামিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এবং তার অর্থ ব্যবস্থা কিভাবে চলবে ব্যবস্থাপনা যেহেতু নেই সূত্রে আমাদের হয়ে চলতে হবে এখন আপনি দিবেন না কি হবে আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন والذين يكنزون الذهب والفضة ثم ولا ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم যারা কাজ করে মাল জমা করে রাখে যে মালটা আপনি জমা করে রাখবেন জাকাত দেবেন না সেটার নাম কাজ আর যে মালটা আপনার আছে সেখান থেকে দিয়ে দিলেন সেটার কাজ থাকলো না ওয়াল্লাযীর আগের আয়াতটুকু আমি বলবো আমি আলোচনা করলাম না আয়াতের অর্ধেক থেকে আমি তেলাওয়াত করেছি সেটা অন্য বিষয় একদিন বিস্তারিত আলোচনা করব সেটা নিয়ে ধর্মযাজকগণ কি করেন প্রত্যেক ধর্মের ইহুদি ধর্মযাজক খ্রিস্টান ধর্মযাজক এবং মুসলিম ধর্মযাজকরা মানুষের মাল নিয়ে কি করেন আর আপনারা ভক্তির আতিশয্যে বিনা হিসাবে তাদেরকে কি পরিমাণ দেন والذين يكنزون الذهب والفضة যারা স্বর্ণ রক্ত নিজেরা কাজ করে ওয়ালাইন ফেকুনা সাবিলিল্লাহ এবং আল্লাহর পথে যদি সেটা ব্যয় না করে ফাবাশির হুম বি আযাবিল তাহলে তাদেরকে তোমরা তুমি সুসংবাদ দিয়ে দাও কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও কঠিন শাস্তির সুসংবাদ হয় না দুসংবাদ হয় আরবি অলঙ্কার শাস্ত্র সুসংবাদ দিয়ে দাও মানে এটার মাধ্যমে আরো আজাব যে কঠিন সেটা বোঝানো হচ্ছে একটু ব্যঙ্গ করা হচ্ছে একটু আক্রমণ করা হচ্ছে এখানে ভাষার মধ্যে বাসির হুমে আজাব আলিম কঠিন শাস্তিদায়ক আজাবের সুসংবাদ দিয়ে দাও কঠিন কষ্টকর শাস্তির সুসংবাদ দিয়ে দাও يوم يحمى عليها في نار আপনি যে স্বর্ণ যে রপ্য যে টাকা পয়সা আপনি জমা করে রাখলেন যাকাত দিলেন না ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম জাহান্নামের আগুনে ওই স্বর্ণ রৌপ্যগুলো গরম করা হবে জাহান্নামের আগুনে যদি জ্বালানো নাও হয় সাধারণ কামাররা যে এই দা কাঁচি ইত্যাদি বানায় ওইটার মধ্যে যদি গরম করা হয় তাহলে কি ওইটাতে স্যাক দিলে কি আনন্দই তো লাগবে নাকি ফি নারে জাহান্নাম জাহান্নামের আগুন প্রসঙ্গ আপনারা জানেন প্রথম ছিল লাল তারপর হয়ে গেল সাদা জাল দিতে দিতে দিতে দিতে এখন জাহান্নামের আগুনের কালার কি এর মধ্যে গরম করা হবে তার মানে কি সহজ গরম না সহজ উত্তপ্ত নয় সাফায়েহ বানানো হবে আপনার সঞ্চিত মালগুলোকে প্লেট বানানো হবে প্লেট দিয়ে তো উপহার দেয় তাই না বড় নেতা এসেছেন কিংবা সম্মানিত এসেছেন আমারও দেয় কোথাও কোথাও গেলে ক্রেস্ট দেয় এই ক্রেস্ট বানাইয়া তারপরে জাহান্নামের আগুনের মধ্যে ভালো করে পুড়ে লাল টকটকা করে ফিনার ফাতুকুয়া ভিয়া জিবাহুহুম কপালের মধ্যে সেক দেওয়া হবে ওয়া জুনুবহুম এই বডির সাইড দিয়ে বা জুহুর জুহুরহুম পিঠের উপর দিয়ে সেক দেওয়া হবে হা হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম তোমাদের নিজেদের জন্য এগুলা সম্পদগুলো জড়ো করে এসেছিলে ফাদুকুমা কুনতুম তাকনিজুন যে সম্পদগুলো জড়ো করে এসেছিলে জমিয়ে এসেছিলে পৃথিবীতে সেগুলার শাস্তি এখন ভোগ করো হাদিস এসেছে যাদেরকে আল্লাহ পাক মাল দেন স্বর্ণ দেন রৌপ্য দেন বা মুদ্রা দেন টাকা পয়সা যাই দেন না কেন আল্লাহ পাক যে মাল দেন সেগুলো যদি তারা ঠিক হিসাব করে আল্লাহর পথে দিয়ে না আসে সেটা সাফাই প্লেট বানানো হবে পাত্রে রূপান্তরিত করা হবে তারপরে জাহান্নামের আগুনে গরম করে কপালে পিঠে সাইডে দেহের সর্বত্র সেটাতে স্যাক দিতে থাকতে হবে একবার যদি স্যাক লাগে কতদিন লাগে সুস্থ হইতে একটা ভালো করে একটা দা বা কাঁচি বা লোহা গরম করে শরীরে এক জায়গায় একটু ভালো করে চেপে ধরলেন এটা সুস্থ হতে কতদিন লাগে আর কি পরিমাণ জ্বালা পোড়া কি পরিমাণ ফুলে ওঠে তারপরে এই যে ড্রেসিং করে দেয় ড্রেসিং খোলার সময় যে ব্যথা পাওয়া যায় আবার সেটা বাঁধতে হয় বাঁধতে বাঁধতে দুই মাস তিন মাস যেতে যে একটু সুস্থ হয় দাগ যাইতে চার পাঁচ বছর লাগে কোন যুগে মোটরসাইকেল একটু ঘষা খেয়েছিলাম হ্যাঁ? এখনো দাগ যায় সারে নাই এই হল যে একবার সেক লাগে পৃথিবীতে সারা রাত উ হ্যাঁ পরেই মরিদে বাচির অবস্থা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত শুধু সেক দিতেই থাকা হবে ফিওমেন কানুন কদারু খামসিন আলফাসানা একটু সুস্থ হবে আবার সাজদা হবে দিতেই থাকতে হবে দিতেই থাকবে পঞ্চাশ হাজার বছর কেয়ামত কেয়ামতের পঞ্চাশ হাজার বছর শেষ হবে তারপরে বিচার শুরু হবে যখন ওই পর্যন্ত দেয় হবে দিতেই থাকা হবে তাহলে কি রেখে যাচ্ছেন আপনি অবখিল ও কৃপণ ও নির্বোধ ও হেম্মত পৃথিবীতে আপনি কি রেখে যাচ্ছেন কার জন্য রেখে যাচ্ছেন আমি হ্যাঁ, বলি না সব দিয়ে আপনি ফকির হয়ে যান এটা হাদিসে খুব ভালো কথা না কিন্তু আপনার যে মালের হিসাবটা সেই হিসাব করে আপনি বের করে দিচ্ছেন না কেন আরেক হাদিস এসেছে হাদিস সব সহি আমি কোরআন দ্বারাই প্রমাণিত সহিউ তাও ওয়াকুনা মা দাখিলু সূরা আল ইমরানের যতটুকু মনে হচ্ছে আশি নম্বর আয়াত ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله তারা যেন কখনো মনে না করে বখিলেরা যেন কখনো মনে না করে بما آتاهم الله لا يحسبن الذين يبخلون بما آتاهم الله কখনো যেন মনে না করে ওই বখিলেরা যারা বখিলি করে কার পণ্য করে যা আল্লাহ পাক দিয়েছেন তার মধ্যে বখিলি করে এখানে আল্লাহ বলেছে আমি দিয়েছি এটা তাদের জন্য ভালো এটা যেন মনে না করে বাল হুয়া শারুল লহম এটা তাদের জন্য খারাপ সাইয়ুতাওয়াকুন তাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে তার এই বখিলিটাকে সেই বখিলিটা কি তার কার্পণ্যটা সাপে রূপান্তরিত হবে হাদিসে বিস্তারিত বিবরণ এসেছে যাদের মাল থাকে ধন থাকে টাকা পয়সা থাকে দিনার থাকে দেড়হাম থাকে স্বর্ণ থাকে রপ্প থাকে যে কোনো প্রকারের মাল থাকে সেগুলো যদি জাকাত হিসাব করে দিয়ে না যায় কেয়ামতের দিন সেটা সাপে রূপান্তরিত হবে বিষাক্ত সাপে কোন কোন হাদিস এসেছে এই সাপের চোখের উপরে বিষাক্ত ফোঁটা থাকবে মাথায় কোনো চুল থাকবে না কোন কোন সাপের মাথায় চুল আছে অতিরিক্ত বিষের কারণে সেটা নাইরা সাপ আবার কপালের উপরে ফোঁটা ওটা দংশন করতেই থাকবে দংশন করতে থাকবে কোন কোন হাদিসে সবদি লেহজিন তাই হে তার এই থুতনির দুই দিকে চেপে ধরবে কোন কোন হাদিস এসেছে দৌড়ে পালাতে চেষ্টা করবে সাপ খালি পিছনে দৌড়ে দিয়ে থাকবে আর বলে ভাগো কে দোস্ত যাও কোথায় তুমি আনা মালুক আনা কাঞ্জুক আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত যা কিছু রেখে এসেছেন পৃথিবী ধন দল আমি তো সেই তোমার বড় মহব্বতের জিনিস আজকে দৌড়াও কেন পালানোর চেষ্টা করছো কেন প্রশ্ন দাঁড়াও ভাগো কেন আজকে যেটাকে এত মহব্বত করে জাকাত দিচ্ছেন না বিভিন্ন কৌশলে আটকে রেখেছেন বুঝে নিলে যেন মনে হয় খালি সুদ খাওয়া বোঝেন খালি হারাম খাওয়া বোঝেন খালি চুরি চামারি বোঝেন মানুষের হক লঙ্ঘন করা বোঝেন সীমা লঙ্ঘন করা বোঝেন ঘুষ খাওয়া বোঝেন মানুষকে কিভাবে বিপদে ফেলবে পয়সা রুজি করবেন সেগুলা বোঝেন নানান হারামের পদ্ধতি মানুষের মাল ধন সম্পদ যে যেখানে আছেন সেখান থেকে বিভিন্ন কায়দায় লুণ্ঠন করা বোঝেন কিন্তু আল্লাহর হক যেটা সেটা গরিব দুঃখীদের মধ্যে বন্টনের মাধ্যমে যে আপনার জীবনটাকে রক্ষা করতে যেটা বোঝেন না কেন সাপে বলবে যাও কই আমি তো তোমার সেই মহব্বতের জিনিস যেটা পৃথিবীতে রেখে এসেছিলে এখন ধরো কেন ধরে ফেলবে সাপকে তাকে যাদের উঠ হয় গরু হয় সাগল হয় ভেড়া হয় কাত আছে পরিমাণ বলবো না আমি আজকে বিস্তারিত আলোচনার অবকাশ নেই যারা ফার্ম করেছেন তাদের জাকাত দিতে হবে যদি অল্প পর্যায়ে পৌঁছে যায় গরু ছাগল এবং ভেড়া হাঁস মুরগির ব্যাপারে যেহেতু আমি কিছু হাদিসে পাইনি আমি বলতে পারছি না হাদিসের শেষেই সেটা আবার বলতে হবে সংক্ষেপে শুধু বলছি আল্লাহ নবী বললেন এগুলার জাকাত যদি কেউ না দেয় তাহলে কেয়ামতের একটা মাঠ হবে সেটা হবে একেবারে সমতল পরিচ্ছন্ন যে পরিমাণ জাকাত সেই জাকাতের ছাগল জাকাতের ভেড়া জাকাতের উট জাকাতের গরু তাদের উপর থেকে পদ দলিত করে একবার ওদিকে যাবে আবার এদিকে আসবে আবার যাবে আবার আসবে কামড় দেবে উটের কামড় আছে উট কিন্তু লাগতে না সাধারণত উট যদি কার উপরে খেপে মাথার খুলির মধ্যে ধরে যতই পিটান যতই মারেন উট মরে যাবে কিন্তু কামড়টা ছাড়ে না নিরীহ প্রাণী কিন্তু যদি একবার মাথার মধ্যে ধরে তাকে ছাড়ে না একদিকে পা দিয়ে পদোন্নতি করবে আবার দাঁত যা সেটা কামড়ানো শুরু করে দেবে কতদিন হামসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর চলবে যতক্ষণ পর্যন্ত না পঞ্চাশ হাজার বছরের সেই কেয়ামতের মাঠে এটা চলতেই থাকবে মাল পরিষ্কার করে বের করে দিবেন অন্যের হক গরিবের হক হিসাব কিতাব করে সাফ করে দিয়ে দেবেন আল্লাহ এটা নাপাক জিনিস আপনার জন্য এটা আপনার হালাল না এটা অন্যের হক এটা আপনি রাখবেন কেন আপনার কাছে ওটা আপনাকে দিয়ে দিতে হবে জিজ্ঞাসা করা হলো আর আসলে ঘোড়ার কি হবে আল্লাহ নবী বললেন ঘোড়া তিন প্রকার কারো জন্য ভেজল কারো জন্য সেতর কারো জন্য আজম ভেজল হল গুনাহ ঘোড়া আছে অহংকার করে গর্ব করে হুম হুম ধুম ধুম করে চলাফেরা করে মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না তৎকালীন ঘোড়া ছিল বর্তমান যুগের সবচেয়ে দামি প্রাইভেট গাড়ির মতো আর কি ওই যে পোলা বলে পে পে ভে ভে করে উল্টা পাল্টা চালায় ট্রাফিক সিগন্যাল মানে না ট্রাফিক ওদেরকে ধরে না কোন বড় লোকের ফুলা ধৈরা আবার আমার চাকরি যায় কিনা আর এখানে আমাদের মতো বুড়া পেরা গুলো বেশি আর কি যারা আমাদের জোরে জ্বালানোর শক্তি নেই আমরা ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করিও উনি তিন বছর মোটরসাইকেল চালাইছি এক পয়সা জরিমানা দিইনি আলহামদুলিল্লাহ তারপর সসম্মানে বাদ দিছি তবে অধিকাংশ ক্ষেত্রে সম্মান পেয়েছি কোথাও হঠাৎ ভুলচুক হয়ে গেল দু এক কথার মধ্যে বুঝতে পারত যে দেখ সে আলোচনা বাদ দে দু একজন পেয়েছি খুবই খারাপ খুবই জঘন্য বাজে লোক পেয়েছে ডাকাতিও করে খুব স্পিডে শক্ত করে দিয়ে রাত্রে ডাকাতেও করে আমি একবার রাস্তায় দেখেছি পরে একটা দুটার দিকে আসতেছি খুব দ্রুত গতিতে গাড়ি একটা জেটটাকে ঘেরাও দিয়ে ফেললো জিজ্ঞেস করলাম সঙ্গে কি হচ্ছে ডাকাতের গাড়ি খুব নাকি দামি শক্তিশালী গাড়ি দিয়ে নাকি রাত্রে ডাকাতি করে রেজার ঘোড়া এই জাতীয় ঘোড়া যেগুলো যে অন্যায়ের পথে কুফুরির পথে ইসলামের বিরুদ্ধে অহংকারের জন্য যে সকল ঘোড়া হয় এখন তার ঘোড়া নাই এখন গাড়ি মাঝখানেটার বললাম না শেষের কোনটা অজর যেটা আল্লাহর পথে যে ঘোড়া ব্যয় করা আছে যে ঘোড়াটাকে ঘাস খাওয়ানো হয় যে ঘোড়াটাকে বাগানে রাখা হয়েছে খেতে রাখা হয়েছে আল্লাহর কাজের জন্য ওয়াকফ করার মতো দেওয়া আছে সেই ঘোড়াটা যখন যতটা ঘাস খায় অতটা সওয়াব যতটা পানি পান করে অতটা সওয়াব যে পরিমাণ লাদায় অতটা সওয়াব যে পরিমাণ পেশাব করে অতটা সওয়াব ওই মালিকে পায় যে ঘোড়াটা এখন তো ঘোড়া নাই তাহলে কি করবেন আপনার যাদের গাড়ি আছে আল্লাহ দিবেন দিনের কাজে গাড়ি ব্যয় করবেন এক দেশ থেকে আরেক দেশে এক প্রান্তর থেকে আরেক প্রান্তর পর্যন্ত দিনের প্রচারের জন্য ঘোড়া তো নেই এখন গাড়ির ব্যবস্থা করে দেবেন আপনারা দু এক ভাইকে গাড়ি দিয়েছেন আলহামদুল্লাহ তারা দিনের খেদমত করছে যথেষ্ট দূরাদির পারছে আমারও খেদমত করে প্রচুর আমার ঘর থেকে নিয়ে যায় পৌঁছে দিয়ে যায় এক পর্যায়ে বহু কষ্ট করে অনেকে সমালোচনা করেন অমুকে গাড়ি পেলে কোনো খারাপ কাজে তো দিয়ে দেয় ভালো কাজে দিয়েছেন ভালো কাজই করছে দিনের কাজ করছে আপনারা সমালোচনা করেন কেন তাহলে আরো আলেমন আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দেন তারা যেন সহজে দৌড়িয়ে আগের যুগের ঘোড়া আর এখনকার গাড়ি এক দৌড়ে দৌড়ে তারা দিনের প্রচার করবে মাল নিয়ে বসে আছেন কেন ওই গাড়ির চাক্কা যত ঘুরবে যত মোবিল পেট্রোল খাওয়াবেন যত পার্টস ফুট যাবে সব কিছু আপনার সব পাইতেই পাবেন থাকবেন বললো তুমি কেয়াস করলে যেখানে কেয়াস আল্লাহ নবী নিজেই করেছেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ঘর কথা তো বললেন গাধার কি হবে আল্লাহ নবী বললেন গাধার ব্যাপারে তো আমার কাছে কোনো আয়াত নাজল হয়নি গাধার ব্যাপারে তো কোনো হুকুম আসেনি খেয়াল করবেন কিন্তু হাদিসে ওহি কোরআনীরা ভালো করে শোনেন আপনারা হাদিসে ওহি লম্বা হাদিস রসে মুসলিমে শেষে যে বলা হচ্ছে ইয়া গাধার গাধাও তো খেদমত করতে পারে গাধার দ্বারা তো সার্ভিস হয় গাধার দ্বারা যুদ্ধে যাওয়া যায় গাধা দিন প্রচারের কাজে লাগে গাধাতে আল্লাহ নবী নিজেই শোয়া রয়েছে অনেক গাধার কি হবে আল্লাহ নবী বলেন এই ব্যাপারে তো আমার কাছে কোনো ওহি আসে নাই গাধার ফজিলতের ব্যাপারে কোরআনের ওহি যেটা আগের ওহিগুলো কিন্তু হাদিস যে এটা বললাম গরু ছাগল ঘোড়ার ব্যাপারে সব কিন্তু হাদিস কোরআন না ওগুলো ওহি আবার গাধার উপর আল্লাহ নেই বলেছেন ওহি নেই তার মানে হাদিসের ওহিও নেই কোরআন রহিও নেই কিন্তু هذه الآية الفاذة الجامعة একটা আয়াত আছে যেটা সবাইকে শামিল করে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যে অনু পরিমাণ ভালো কাজ করবে সেও কিয়ামতের দিন সে তার ভালো ফল পাবে যে অনু পরমাণু পরিমাণ খারাপ কাজ করবে সে তার প্রতিফল কিয়ামতের মধ্যে ভোগ করবে এখান থেকে তোমরা তুমি নিতে পারো গাধাও যদি সৎ কাজে ব্যয় করা হয় সৎ কাজের ফল সে পাবে আল্লাহবার উসুলের কায়দা আছে সেই ব্যাকরণ আমি এখানে বলছি না তো যারা মুফতি নাম লাগাইছেন তাদের জন্য এখান থেকে খুব শিক্ষণীয় বিষয় আছে উসুলের ফর্মুলার জুরিসপ্রুডেন্সের প্রিন্সিপাল অফ জুরিসপ্রুডেন্স ইসলামিক জুরিসপ্রুডেন্সের ইনফারেন্স কিভাবে করেন মাসালা কিভাবে নির্গত করবেন সে ব্যাপারে আল্লাহ এখানে দিক নির্দেশনা দিয়েছেন أقول قولي هذا استغفر الله সম্মানিত নারী ও পুরুষ মুসলিমগণ আল্লাহ নবী বলেছেন হে আসমা তার জেঠাস অবকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্যেষ্ঠ কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনফাকি ব্যয় করো লা তুহসি ফায়ুহসি আল্লাহু আলাইক বেশি বেশি হিসাব করো না তাহলে কিন্তু আল্লাহ পাক হিসাব করা শুরু করে দেবেন লা আল্লাহ আলিক বেশি বেশি জমা করে না আল্লাহ পাক আবার জমা করে রাখবেন কি জমা করে রাখবেন যা পাপ তাপ করেছে না সব আল্লাহ জমা করে রাখবেন ক্ষমা করবেন না কিন্তু যা পাপ করো আল্লাহ পাক হিসাব করে একত্রিত করে রাখবেন কাজে এই পৃথিবীতে মাল জমা করবা পাপ জমা হয়ে থাকবে গুনাহ জমা হয়ে থাকবে আর মাল এমন একটা জিনিস যে আল্লাহর রাগকে নিভিয়ে দেয় তুচ্ছ রব আমার রব আল্লাহর রাগকে দেখিয়ে দেয় দান কেয়ামতের দিন বা মৃত্যুর সময় দুই জায়গাতেই আছে কোরআনের আয় فأصدق رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন যখন মৃত্যু এসে যায় বা কিয়ামতের দিন দুটোর ব্যাপারে আছে বিভিন্ন কোরআন হাদিস কোরআন এবং হাদিসের দলিলে তখন সে বলবে আল্লাহ আমার একটু পৃথিবীতে পাঠিয়ে দাও আবার আমাকে একটু জীবনটা দাও কি করে ফাসাদ্দাকা আমি সাদকা করব ডক্টর মুজাফফর এবং শেখ আব্দুর রাজ্জাক সাহেব এখানে একটা ভালো এই হেকমত বলেছেন দুজনে গেলে খুব ভালো লেগেছে সেটা আমার হেকমতটা যে সাবগা করতে চাবে কেন বলবে যে আমি হজ করে আসব আমি সিয়াম পালন করে আসব আমি সালাত আদায় করে আসব তাছাড়া তা বাদ দিয়ে বলবে কেন যে তাড়াতাড়ি পাঠিয়ে দাও আমি শুধু ফার্স্ট থেকে সাবগা করে আসব জাকাত দিয়ে আসব এটার কারণ হলো সালাতের জন্য রক্ত হতে হয় সালাতের জন্য অজু লাগে সালাতের জন্য এই দাঁড়াইতে হয় রুকু করতে হয় সাজদা করতে হয় মেলা লম্বা প্রসিডিউরস সিয়ামের জন্য রমজান মাস আসতে হয় কিংবা রমজান মাস না আসলে সেহরি খাইতে হয় সারাদিন না খেয়ে থাকতে হয় আবার সন্ধ্যায় বেলা আটবে এত সময়ের লম্বা টাইমের ব্যাপার হজের জন্য তো মাল থাকতে হবে হজের জন্য আবার এই পথ নিরাপদ থাকতে হবে হজের জন্য দেহ সুস্থ থাকতে হবে বহু কিছু জড়িত লম্বা প্রসিডিউরস একমাত্র একটা জিনিস আছে যেটার জন্য আপনার সকাল বিকাল দুপুর কোনো শর্ত নেই অক্তের বালাই নাই অজু লাগবে না সুস্থতারও দরকার নেই কিছু না খালি পকেটে হাত দিলেই হয় সেটা কি সহজটা ওই সময় আমি যত দ্রুত গতিতে সহজ কাজটা তাড়াতাড়ি করতে পারি জাকাতের মতো সহজ যে কাজটা তাড়াতাড়ি সোজাভাবে করা যায় এর চেয়ে সহজ কোনো ইবাদত নাই আর এসে কষ্টের কোনো এবাদত নাই বখিলের জন্য এত কষ্ট সাহেবকে সালাদ আদায় করে দেবে সারা তাহাজ্জত পড়বে কেন জাকাতটা দিবে না দান খরচ করবে না কয় যে চাচা টাকা কর্জ নিছিলেন টাকাটা দিবেন না তবে বাবা রে দুইটা জুতা মার তাও সহ্য হবে কিন্তু পয়সা চাই অপমান করিস না কৃপন হাদিস এসেছে একটু দুর্বল হাদিস সাখী দানশীল মানুষ আল্লাহর কাছে প্রিয় মানুষের কাছে প্রিয় জান্নাতের খুব কাছে এবং জাহান্নাম থেকে দূরে আর বাখিল আল্লাহর প্রিয় নয় মানুষের প্রিয় নয় জাহান্নামের কাছে জান্নাত থেকে দূরে বকিল যত বড় লোকই হোক মানুষ কিন্তু নামের আগে ওই গালি ছাড়া ব্যবহার করে না বকিল ওরাই কৃপন আর কিপটা আর জানাজায় লোক কম হয় বকিল মানুষের জীবনে কিছু দেয় নেই ওর কিসের সে বড় লোক হলে কি হবে বড় অফিসার হলে কি হবে ও কোনো দিন দুই পয়সা দেয় না ওর হাতের আঙ্গুলে তেল ফসকে না বখিলকে মানুষ কোনোদিন দেখতে পারে না সবসময় ঘৃণা করে সামনে সময় তো ভয় করে সম্মান করে সালাম দেয় বড় লোক মানুষ কিন্তু যাওয়ার সাথে সাথে যে নামের আগে তালিবা ছয় কাশা নয় কাল্লা লাগায় দেয় আর কি খোদবার বলা যাবে না মানুষের জাত না আপনি বকিলি কি কারণে করেন আল্লাহর কাছে খারাপ বান্দার কাছে খারাপ জাহান্নামের কাছে জান্নাত থেকে দূরে অথচ আপনার কি করবেন এই মালদে কোন কাজে লাগতেছে না আপনার বাচ্চা কাচ্চাও নেই নিঃসন্তান দেয় না আল্লাহর পথে বললাম যে চা আপনি নিঃসন্তান মানুষ এত টাকা পয়সা তো আপনি দান খরচ করেন দেখা ফকির দেখলি গালি গালিগালা শুরু করে আল্লাহ আমার দেয় নাই আমি আল্লাহর দিব না যে আল্লাহ আপনার কি দেয় নাই আল্লাহ আমার সন্তান দেয় নাই আল্লাহ আমি মাল দিব না লজিক যুক্তি সম্মানিত মুসলমানগণ কোথায় কোথায় দিবেন ফকির এবং মিসকিনের মধ্যে আল্লাহ পার্থক্যের কথা বলেছেন ফুকাহাগণ এবং মুফাসসিরিনগণ ফকির মিসকিন এক কাতায় ফেলে দিলাম ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা যারা কালেকশন করে রাষ্ট্রের পক্ষ থেকে যে যে যারা কালেক্ট করে তাদের ওয়াল মুআল্লাফাত কুলুবুহুম একটা লোক মুশরিক আছে খ্রিস্টান আছে অন্য ধর্মাবলম্বী আছে তাকে কিছু যদি দান খরাত করেন কিছু পয়সা পাতি দেন তার ইসলাম গ্রহণ করার সম্ভাবনা আছে আরো কতগুলো ব্যাখ্যা আছে প্রধান ব্যাখ্যা যেটা আমি দিলাম একটু সহযোগিতা করতে পারেন যদি সম্ভাবনা থাকে ওয়াফির রেকাব বন্দি বন্দি না দাস দাস হয়ে আছে মালিককে কিছু পয়সা দিলে মালিক আজাদ করে দিবে দাসকে টাকা দিয়ে দেন মালিককে দিয়ে দেবে সে আজাদ করে দেবে বন্দি মানুষটা স্বাধীন হয়ে গেলাম ঋণগ্রস্ত যে ঋণগ্রস্ত ঋণ এমন তার যারা ধন সম্পদ ঋণ শোধ হয় না আপনি ধনী মানুষ ব্যাংকের থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছেন আর বলছেন আমার ঋণ আছে আমার ঋণ আছে আউজুবিল্লাহ মানে সে তো ইবলিসি চক্রান্ত আপনার মাথার মধ্যে ঢুকেছে আপনাকে ওই ঋণ করতে কইছে কে আপনার ঋণ তো কোনোদিন শোধ হবে না এই জাতীয় ধনী মানুষ যারা তাদের সম্পদের চিবরিন বেশি এমন মানে হলো আপনার মূল স্থাবর অস্থাবর সম্পত্তি সব শেষ করে দিয়ে যদি আপনার ঋণ শোধ না হয় আপনি ব্যাংকে থেকে ঋণ করেছেন অন্যের কাছে লোন করেছেন জমি কিনেছেন গাড়ি কিনেছেন বাড়ি করেছেন মিল ফ্যাক্টরি করেছেন আর বলে যাচ্ছেন আমার ঋণ আছে আমার ঋণ আছে এই ঋণ গ্রহণযোগ্য নয় আপনার জাকাত দিতে হবে এই ঋণ গ্রহণযোগ্য নয় আপনার আয় থেকে শুদ্ধ আয় থেকে আপনাকে জাকাত দিতে হবে এখানে আরো কিছু প্রশ্ন রয়ে গেল হারামের উপর জাকাত আছে কিনা ওটা নিয়ে আমি কথা বলছি না অফির রেখা গারিবিন অফিস আল্লাহর পথে আল্লাহর পথ কতটুকু মূলত হল ইসলামিক রাষ্ট্র কর্তৃক ঘোষিত বেদিন বেঈমান আগ্রাসীদের বিরুদ্ধে যে যুদ্ধ সেটা অনেকে পথে পথে বোমা ফুটে আর বলে আমরা জিহাদ করছি আমার পয়সা দিবেন না কেন হাউজুবিল্লাহিম তুমি পথে বোমা ফুটাও মানুষ খুন করো মানুষের জীবন বিপন্ন করো মুজাহিদ সেজেছ আল্লাহর পথে জেহাদের দাবি করছো মানুষকে পয়সার ধারণা দাবি করছো সংজ্ঞাতে বুঝতে হবে তোমাকে এগুলো নয় রাষ্ট্র করতে আফগানিস্তানে রাশিয়া নাস্তিকরা আক্রমণ করেছিল সেটা দিনই যুদ্ধ ছিল সৌদি আরব টোটাল ফতোয়া হলো সেখানে দেওয়া যাবে আমি সেই সংস্থায় মানে ইতিমদের জন্য একটা সেক্টর ছিল রাবে তালেব ইসলামের সেখানে কিছুদিন পয়সা কালেকশন আমার হাতে আসতো লক্ষ লক্ষ কোটি কোটি রিয়াল আসত ওই ইতিমদের জন্য আফগানের ইতিমদের জন্য সৌদি আরবে কিছুদিন চাকরি করেছিলাম মানে এই সংস্থা রাবে তার একটা সংস্থা কিছুদিনের জন্য দেখেছি সৌদিরা কি পরিমাণ দান করে কোন মুসলিম দেশ আক্রান্ত হয় কিন্তু রাষ্ট্রপক্ষতে যুদ্ধ ঘোষিত হয় তাহলে সেখানে সেটা ফি সাবিলিল্লাহ এটা আর বেশি ব্যাখ্যার দরকার নেই কিন্তু ওগুলা সাবিলিল্লাহ নয় সাবিলিল্লাহ খাত একটু প্রশস্ত তাহলে বলে আইন ফি সাবিলিল্লাহ হাত্তা যে যারা এলেম অর্জনের জন্য নেমেছে দিন এলেন একাগ্রভাবে কোরআন এলেন হাদিসের এলেম ফেকের এলেন তারা যদি তাদের শেখ ওসামির ফটো অনুযায়ী ধনী এনে দেওয়া যাবে কেন মুজাহিদ যে ধর্ম ধর্মযুদ্ধে নেমেছে সে ধনী হলেও তাকে দেওয়া যাবে কেন সে আল্লাহর পথে নেমে গেছে পথে ঠিক শেখ হোসেনের ফতোয়া অনুযায়ী তালিব ইলেম যদি ধনী হয় তাকেও দেওয়া যাবে হয়তো আমার বুঝের ভুল হতে পারে আর কি কেন সে আল্লাহর পথে নেমে এসেছে বাড়িঘর ছেড়ে তার কোন আয় নেই তবে আমি এটার সাথে খুব বেশি একটা একমত নয় আমি একমত নই ইজতিহাদের কোন জায়গা আছে তাদেরকে দিতে পারবেন তারা কয়েকটা কারণে পাওয়ার উপযোগী একদিকে তারা তাদের অনেকেই ইতিম আছে একদিকে তারা মুসাফির অবনে সাবিল তারা জ্ঞান অর্জনের জন্য মুসাফির হয়ে গেছে রাস্তায় নেমে এসেছে এবং আরেকদিকে হাদিস এসেছে বহু হাদিস দ্বারা প্রমাণিত যারা ইসলামী জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় নেমে যায় তারা আল্লাহর পথে থাকে ফিসাবিল্লাহর পথে থাকে কাজেই মাদ্রাসা এতিমখানা ঋণী প্রতিষ্ঠান যেখানে এলিম চর্চা হয় দাওয়ার কাজ সেখানে আপনারা নির্দ্বিধায় দান করতে পারবেন তবে মসজিদে নয় তবে রমজান মাসে বেশি বেশি দান করবেন মসজিদের নির্মাণ কাজ শুরু হতে চলেছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস বিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন সবচেয়ে বেশি দহাজ হাতের মানুষ ছিলেন উন্মুক্ত হাত ছিল আল্লাহ নবী বলেন যে আমার কাছে যদি উহুদ পরিমাণ স্বর্ণ জড়ে হয়ে যায় আমি উহুদ পরিমাণ স্বর্ণ তিন দিনের বেশি আমি রাখবো না দিয়ে দিব দিয়ে দিব সব দান করে শেষ করে দেব তৃতীয় দিনের মধ্যে আসরের সালাত আদায় করছিলেন হঠাৎ করে দৌড়ে চলে গেলেন বাইতে ফিরে আসলেন সাহাবি গোলা বা করে আসলেন হয়েছিল কি হঠাৎ করে আমার মনে পড়ে গেছে যে আমার কাছে যে সম্পদগুলো ছিল সেখান থেকে কয়েকটা দিনের দিরহাম ঘরে পড়ে আছে আমি দান করি নাই ওই কটা আমি দৌড়ে যে দান করে তারপরে ফিরে আসলাম আল আল আল আল্লাহ নবী কাবার ঘরের ছায়ায় বসে বসে একা একাই কথা বলছেন যাদের বেশি আছে তাদের কম হয়ে যাবে যাদের বেশি তাদের খারাপ আছে যাদের বেশি তাদের ধ্বংস আছে আবু জর গেফারি আল্লাহ তাআলা সেখানে পৌঁছে বললেন ইয়া রাসূলুল্লাহ একা একা আপনি কি বলছেন একা একাই বলছেন আল্লাহ নবী আমি বলছি যাদের ধন সম্পদ বেশি আছে কেয়ামতের দিন তাদের মাল কম হয়ে যাবে তাদের উপার্জন কম হয়ে যাবে অবলম্বন কম হয়ে যাবে তারা ধ্বংস হবে ইল্লা মান ক্বালা ও ইয়ামিনিহি ওয়া শিমালিহি ওয়া আমানিহি কিন্তু যে সামনে দিয়ে দান করে দিচ্ছে পিছন দিয়ে দান করে দিচ্ছে ডান দিক দিয়ে দান করে দিচ্ছে বাম দিক দিয়ে দান করে দিচ্ছে এগুলা ছাড়া যদি যাদের মাল বেশি আছে এগুলা যদি তারা না করে কেমত দিন এদের মাল কমে যাবে অর্থাৎ পুঁজি শূন্য হয়ে পড়বে কপটদক শূন্য হয়ে পড়বে মুসাফির মুসাফির তো আমরা দেখতেই পারি এই মসজিদে মসজিদে আসেন বংশালদে একজন কড়া ওয়াজ করেছিলাম যে মুসাফিরদেরকে আপনারা দূর দূরান্ত থেকে আসে রমজান মাসে একটা আশা করেই আসে গ্রামগঞ্জ থেকে গ্রামগঞ্জে তো টাকা পয়সা নাই কিছু এই ধানের পয়সা নেই তেমন উপার্জন হয় না রমজান মাসে একটু আশা করে তারা আসে তাদের একটু মাদ্রাসা আছে তাদের একটু ছাত্রমাত্র আছে তারা দুই পয়সা নিয়ে যাবে আপনারা ঘৃণা করবেন না যার যা আছে টুকটাক দিবেন তারপর নিজেদেরটা আগে কেন আল্লাহ বলেছেন নিজেরটা আগে কিন্তু তাদেরকে বঞ্চিত করা যাবে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী নাম তার আল্লাহ নবী ওয়াজ করলেন যে তোমরা তোমাদের নিকটাত্মীয় দাও জয়নাব বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে স্বামী স্ত্রী যতই মর্যাদাবান থাক স্বামী স্ত্রী সম্পর্ক অন্যরকম ওই খোটা আমার কথা বলবেই এই আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কদর সাহাবী আল্লাহু আকবার আল্লাহ নবী তার প্রসঙ্গে কত কথা যে বলেছেন ওয়াজ শুনে যে জয়নাব বলছেন আল্লাহ নবীর কাছে ওয়াজ শুনলাম আপনারা তো মসজিদে আসতে দিবেন না ওয়াজ শুনতে জয়নব বলছেন আল্লাহ নবীর কাছে ওয়াজ শুনেছি যে তোমাদের নিকট আত্মের মধ্যে আগে দাও নিকট যারা সোম্মা তাউল বেমান তাউল ইবদা বেমান বেমান তাউল নিকট থেকে শুরু করো তোমার তো হাতে কিছুই নাই স্বামীকে বলতেছে তুমি তো ফকির কপটক শূন্য আমি তোমারও দান করবো স্ত্রী বলছে স্বামীকে আব্দুল্লাহ বিন মাসুদকে আমি তোমারই দেই আল্লাহ নবীর কাছে শুনে আসো তোমার দেওয়া যাবে কিনা বউয়ের সামনে যত বড় যাই হোক ওখানে তো বিনয়ী হইতেই হয় এই আমি যাবার টাওয়ার হব না তুমি নিজেই যাও বলা ধাবি আনতে তুমি যাও আসালি তুমি জিজ্ঞাসা করো আমি আল্লাহ নবীকে আমি প্রশ্ন করতে পারবো না কি করা তাহলে আমি যাই জয়নব গেলেন আনসারে আরেক মহিলা এসে বুঝতে তো একই প্রশ্ন কেউ সাহস পাচ্ছে না বেলাল বেরিয়ে এসেছে ভিতর থেকে বলছে বেলাল বলো শোনো শোনো শোনো কি যে আমরা তো প্রশ্ন নিয়ে যাতে চাচ্ছি আল্লাহ নবীর কাছে কেউ সাহস পেতেছি না তুমি কি আল্লাহ নবীর কাছে একটা জিনিস জবাব নিয়ে আসতে পারবো যে কি যে স্বামী যদি দরিদ্র হয় স্ত্রী তাকে দিতে পারবে কিনা বেলাল ভিতরে গেলেন যে বলছেন কিন্তু আমাদের নাম কিন্তু বলবো না স্মরণের ব্যাপার বেলাল ভিতরে যা বলছে যে দুইজন মহিলা দুই তিনজন মহিলা বাইরে এসেছেন হাদিস কিন্তু তারা স্বামীকে দান করা যাবে কিনা জিজ্ঞাসা করছে যেহেতু বেলালকে বলে দিয়েছে নাম বলে না বেলাল বলছে না একে জিজ্ঞেস করছে কয়ে জয়নব আর আরেকজন তাহলে কোন জয়নব জয়নব তো মেলা আমার স্ত্রী জয়নব আছে এমনি মাসুদের ওয়াইফ জয়নব আছে জয়নব কাদের আল্লাহ বলছেন মেলা জয়নব আছে কোন জয়নব তখন তার বেলা না বলে পারে না যে আব্দুল্লাহ মাসুদের স্ত্রী জয়নব আচ্ছা তাকে বলে দাও দিতে পারবে স্বামীকে দিতে পারবে কেন দুইটা সব পাবে তারা একটা হলো দানের সোয়াব আরেকটা হলো কি স্বামী নিকট নিকটতম লোক ভাইকে দিবেন বোনকে দিবেন বাবা মাকে দিতে পারবেন না কেন সেটা ফরজ স্বামীকে দেওয়া ফরজ না কিন্তু স্ত্রীকে দিতে পারবেন না তার উপর খরচ করা আপনার জন্য ফরজ অবনে সাবিল অফিসারে যাই হোক আমি পড়াচ্ছি আপনাদের সামনে একটা প্রশ্নের জবাব সারা পৃথিবীর এসে দিয়ে যাচ্ছে সেটি হল ব্যবহারিত স্বর্ণে জাকাত আছে কিনা এটা এই মসজিদে প্রশ্ন উঠেছে ব্যবহৃত স্বর্ণ জাকাত দিতে হবে যদি ইমাম নাম ইবনে হাজম ইমাম ইবনে হাজাম বলেছেন যে না হাদিসগুলো দুর্বল এই নাম তিরমিজি যে হাদিসটা বর্ণনা করেছেন করেছেন ওই সনদে হাদিসটা দুর্বল কিন্তু আবু দাউদ নাসাই ইবনে যে সনদে বর্ণিত হয়েছে সে সনদ সহি আল্লাহ বললেন একজন মহিলা আসলেন মহিলার সাথে তার মেয়ে ছিল মেয়ের হাতে মোটা চুরি ছিল আল্লাহ বললেন আত্মনা যাকাতহা তুমি কি তোমার মেয়ের হাতে যে মোটা মোটা চুরি জাকাত দাও তো না আল্লাহ বললেন আইয়া সুর রোকে তুমি কি খুশি হচ্ছ তোমার কি ভালো লাগবে আইয়ুসাউরিকাল্লাহ যে কেয়ামতের দিন তোমার হাতে জাহান্নামের চুড়ি পড়ানো হোক মহিলা বলছেন না না কখনো নয় রসুল্লাহ হাতের থেকে খুলে তাড়াতাড়ি বললেন যে ইয়া রসুল্লাহ আপনার জন্য দিয়ে দিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আউদাহ মোটা মোটা চুরি পড়েছেন আল্লাহ নবী বললেন আর তো আতওয়াদ দিনা যাকাতহা হ্যাঁ? জাকাত দেয় তার যে না হাসবকে হাসবুকে এটাই তোমার জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যাবে আয়সা জাকাত দিয়ে দিতে হবে উম্ম সালামার থেকে বর্ণনা রয়েছে তবে কিছু কিছু বিবরণ যেগুলো রয়েছে আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে আয়েশা রাদিয়াল্লাহু কন্যাদেরকে দিয়েছেন কিনা ইত্যাদি ইত্যাদি সবই দুর্বল দাঁড়ানোর যোগ্য নয় তবে তিরমিজির রওয়াজ যেটা ব্যবহৃত শোনা জাকাতে সেটা দুর্বল কিন্তু সুনান নাসাই সুনান আবু দাউদ ইবনে মাজার হাদিস অত্যন্ত সবল এবং ঘনিষ্ঠ ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে এবং সৌদি আরবের ফতোয়া বোর্ডের শেখ বিন বাজ আল্লাহ মোসামিন সবার ফতোয়া এইটাই এমনকি দেখলাম হাদিস উল্লেখ করার পরে আল্লামা আলবানি মেশকাতের তাহকিকে নিচে বলেছেন যে এই সনদটা দুর্বল হলেও শুনেন আবু দাউদ নাসাইর সনদ সবল এবং বলিষ্ঠ সূত্র আমি যতটুকু বুঝতে পেরেছি তাতে ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কাছের কথা কেন বলেছি এই আলামিন জামে মসজিদে যে মুসল্লিগণ আছেন আপনার আপনার নিকট আত্মীয় দেবেন নিকট যারা বেশি জরুরি প্রয়োজন সেগুলো আপনারা দেবেন আল্লাহ জাওয়াসি আমার জাওয়াসির সাথে সম্পৃক্ত একটা মাদ্রাসা আছে মোহাম্মদ মডেল মাদ্রাসা বিল্ডিং হচ্ছে সেগুলোর মধ্যে আপনারা আল্লাহ মাদ্রাসায় দেবেন মসজিদে কেউ জাকাত দেবেন না হাদিসটা বলছিলেন রমজান মাসে আল্লাহ নবী বেশি বেশি দান করতেন কেন জিবরিল আল্লাহ নবীর সাথে দেখা করতে আসতেন ঝড়ের মতো দান করতেন মসজিদের জন্য ঝড়ের মতো দান করেন এই মাসে ইনশাআল্লাহ বেশি কবুল হবে সওয়াব বেশি হবে আর অন্য এলাকাতে মাদ্রাসায় দিতে পারবে মোহাম্মদ মডেল মাদ্রাসা এটার সাথে জড়িত এই মসজিদে ইমাম খাদেন ওয়াজিন আসছেন তারা জাকাত পাওয়ার যোগ্য বলে কেউ কেউ বলেছেন আর কি হাদিয়াও দিতে পারবেন দানও করতে পারবেন একশত বছরের উপরে একটা মাদ্রাসা আমার গ্রামে রয়েছে হেফজে খানাও রয়েছে একটু রয়েছে আমি ওই লাইনের না কিছুই করতে পারি সেখানে তারপর চলছে যদি কিছু সহ আপনাদের খরচার পরে যদি কিছু থাকে আমাকে ওই মাদ্রাসার জন্য দিতে পারেন সম্মানিত মুসলিমগণ ডক্টর মুজাফর এই বিশাল মাদ্রাসা শেখ আব্দুর রাজাক এখানে খতিব ছিলেন না বললে আমার আবার ইনজাস্টিস হবে অন্যায় হবে খেয়াল করে দেওয়া ভালো আপনারা কাছের থেকে শুরু করবেন তারপরে যেখানে যে পরিমাণ পারেন ইনশাআল্লাহ খোলা মনে দান করবেন আপনার নিজের জন্যই আল্লাহ পাক আপনাদের দানগুলা কবুল করে নেন পৃথিবীর থেকে পরিষ্কার করে ফেলুন মল পেটে আটকে রাখা যেরকম সুখের না পেট ব্যথা করবে অন্য রোগ হবে দূষিত বায়ু বের হবে ঠিক মাল আটকে রাখা ওই একই রকম বিষাক্ত রক্ত যেরকম জমে রাখা খারাপ আপনার এই মাল জমে রাখা এরকম খারাপ আপনার মাল পুঁজি ঠিক রেখে যত ব্যবসা করেন করেন আর সাফ করে দিয়ে দেবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তুমি আমাদের দেশে করোনা তুলে নাও বিপদ আপদ তুলে নাও এক শ্রেণীর সবার কাছে বলবো খবর কাছে বলবো না পথে ঘাটে আমাদের কিছু প্রশাসনিক ভাইয়েরা আমি কিছু কিছু পুলিশ মানুষ অবিবেচনা প্রসূত ভাবে করছে আমি তাদেরকে বলব রমজান মাস ইয়া বাগল খায়রা আকবেল ও ইয়া বাগে সরে আকসের সৎ কাজ অগ্রসর হন অসৎ কাজ থেকে বিরত থাকেন মানবতা ভদ্রতা নম্রতা আদব আখলাখ এগুলো আইনের ঊর্ধ্বে এগুলো কেমন বোঝেন না কেন এগুলো বুঝে চলবেন আপনারা আপনাদের জন্য শরীয়ত আছে এটা আপনাদের বুঝে চলতে হবে যারা পাপি আছো তারা পাপের থেকে তবা করো যারা বিড়ি খাও আজকে বিড়ির থেকে তবা করো সিগারেট থেকে তবা করো মাদক থেকে তবা করো পাপাচার থেকে তবা করো অন্যায় থেকে তবা করো গুনাহ থেকে আজকে তোমরা তো আল্লাহ তুমি এদের তবা তওবাগুলো কবুল করে নাও আমিন যারা মারা গেছেন তাদের কবরে আযাব মাফ করো আল্লাহ তুমি এই দেশটাকে শান্তির দেশে রূপান্তরিত করো সালাতের ব্যবস্থা ব্যবস্থাপনা এবং জাকাতের ব্যবস্থা না ইসলামিক কায়দায় বাস্তবে দেওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করে দেওয়াল্লাহ اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر دارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وعز وأجل وأتم وأهم وأكبر